আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিল আম্বিয়াল মুরসলিন নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ওসহাবি আজমাইন ওবাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান এতকাদ আহলসুল জামা আহলসুল জামাত আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ান জান্নাত ওয়ান্নারু মখলুকাতানি মজুদাতানি লা তাফনায়ান ওলা তাবিদান জান্নাত এবং জাহান্নাম এই দুটি আলোচনা আমরা করছিলাম প্রথমে আমরা আলোচনা শুরু করেছিলাম জাহান্নামের গত পর্বে আমরা আলোচনা করেছি জাহান্নামে কারা চিরস্থায়ীভাবে থাকবে আমরা বলেছিলাম যে জাহান্নামে যারা চিরস্থায়ীভাবে থাকবে তারা হচ্ছে সব সব ধরনের কাফের সব ধরনের কাফের বলতে বোঝাচ্ছে এটা যারা আল্লাহ তালার ইমানের যে আরকানগুলো আছে সেগুলি কোনোটার সাথে কুফুরি করবে তারাই কাফের ইসলামের আরকানগুলিকে অস্বীকার করবে তারাও কাফের এই যত রকমের কুফুর কুফুরি আছে কাফের যারা আছে ইসলামের দৃষ্টিতে যারা কাফের বলে নির্ধারিত এরা সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামি হবে এর মধ্যে আমরা বলেছিলাম যে কাফেরদের মধ্যে কিছু আছে মুশরেক কাফের অর্থাৎ তারা শিরিক করে আল্লাহর সাথে সরাসরি শিরিক করছে আল্লাহ তাল ইমান বিল্লার সাথে শিরিক যারা করছে তারাও চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে আল্লাহ তালা কোরআনে কারিমে তাদের কথা বলে দিয়েছেন তারা চিরস্থায়ী জাহান্নামি এবং তারা খালেদান মুখালেদান ফিয়া তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে তৃতীয়ত যারা চিরস্থায়ী জাহান্নামি তারা হচ্ছে মুনাফেক মুনাফেকরা বাইরে প্রকাশ করে যা ভিতরে তার বিপরীতটি ধারণ লালন করে এই জন্য তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে এই কুফুরি নিফাকি এবং শিরকি এই তিনটি জিনিস কোন কোন জিনিসে মানুষকে এর মধ্যে নিয়ে যায় গতবার আমরা বলেছিলাম যে তিনটি জিনিস সাধারণত মানুষদেরকে এই এই তিনটি কাজে প্রবৃত্ত করে একটি হচ্ছে অহংকার অহংকারের কারণ মানুষ শিরকে লিপ্ত হয় অহংকার কারণ মানুষ কুফুরি করে অহংকার মানুষ অহংকার করার কারণে মানুষ নেফাকি করে এর বাইরে চতুর্থ পঞ্চম যে কাজটি মানুষ করে থাকে যার কারণে মানুষ কুফুরি নিফাক এবং সিরকে মধ্যে লিপ্ত হয় এবং তারা চিরস্থায়ী জাহানামি হয় অহংকার ছাড়াও তা হচ্ছে যে তারা পদভ্রষ্টদের অনুসরণ করে চলে পদভ্রষ্ট নেতাদের অনুসরণ করে চলে তাকলিদ অন্ধ তাকলিদ করে যে তাকলিদ অর্থাৎ ইন্না আতানা সাদানা কুবারানা ফাদালুন সাবিরা তারা বল থাকে যে আমরা আমাদের অনুসরণ করেছি পূর্বসূরিদের যারা আমাদের নেতৃস্থানীয় ছিল তাদের অনুসরণ করেছি ফাদালুন সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করে ছেড়েছে এই এই ছয়টির পরে আরেকটি জিনিস মানুষকে পথভ্রষ্ট করে থাকে সেটা হচ্ছে যে মানুষ আল্লাহ তালার আল্লাহ তালার বিধানগুলোকে অস্বীকার করে এবং সেগুলোকে কখনো মেনে নিতে চায় না অর্থাৎ যে সমস্ত তাকালিফ ইয়া আল্লাহ তালা দিয়েছেন তাকলিফগুলো সেগুলোকেও তারা অস্বীকার সেগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন এর জন্য যে জাহান্নাতিরা জাহান্নামীদের বলবে জান্নাতিরা যে মা সালাকা কুম্ভি সাকার তোমরা তোমাদেরকে সাকারে কে পৌঁছালো কল উলাম না কুমিনাল মুসাল্লিন বলবো যে আমরা তো আদায় আদায়কারী অন্তর্ভুক্ত ছিলাম না বলাম না কোনো তয়মুল মিসকিন আমরা মিসকিনদের খাওয়াতাম না আমরা অকুন্না নুকেদু বিয়মিদ্দিন আমরা কেয়ামতকে অস্বীকার করতাম তাহলে শুধু অন্ধ অনুসরণের সাথে আল্লাহ তালার বিধিবিধানগুলো অস্বীকার করা সেগুলিকে না মানা এবং সেগুলোর অতিরিক্ত সেগুলির সাথে তারা অতিরিক্ত আল্লাহ তালার আল্লাহ তালার যে আখেরাতে কেয়ামত রেখেছে সেটাকে অস্বীকার করেছে এই সবই কারণ তাদের তারা জাহান্নামে যাবে ছয়টি কাজ ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে নিয়ে যাবে যারা কুফুরি করবে শিরিক করবে নেফাকি করবে যারা অহংকার করবে যারা তাদের নেতাদের অনুসরণ করে দিন ইসলাম থেকে দূরে সরে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে অনুরূপভাবে যারা আখেরাতকে অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে কোরআন একাডেমি স্পষ্ট ঘোষণা এসেছে আমরা এই বিষয়গুলো গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ওই সমস্ত লোকদের যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে না তবে তারা জাহান্নামে যাবে কিন্তু তাদের যখন শাস্তিভোগ হয়ে যাবে তখন তারা আবার এখান থেকে বের হয়ে আসবে কোরআনে করিম আল্লাহ তালা বিভিন্নভাবে তাদের কথা তুলে ধরেছেন তাদেরকে জাহান্নামে জাহানামের কথা যাওয়ার কথা বলেছেন হাদিসের রসুল্লাহ বিভিন্ন গুণার কারণে কাউকে কাউকে জাহানামের কথা বলেছেন এই জন্য কিন্তু তাদেরকে চিরস্থায়ী বলা হয়নি চিরস্থায়ী বলা হয়নি আমরা এই জন্য প্রথমে উল্লেখ করতে চাই ওই সমস্ত লোকদেরকে যারা জাহান্নামে যাওয়ার ব্যাপারে আল্লাহ এবং তার রসুল ঘোষণা করেছেন তারা জাহান্নামি কিন্তু তাদেরকে চিরস্থায়ী হওয়ার কথা ঘোষণা করা হয়নি এর মধ্যে ওই সমস্ত লোকগুলো চিরস্থায়ী জাহান্নামি হবে না কিন্তু জাহান্নামি হবে বা জাহান্নামের ঘোষণা আসছে তারা জাহান্নামে যাওয়ার ব্যাপারটি তারা হচ্ছে প্রথম যে যে দলটি তারা হচ্ছে যারা রসুল্লাহ সাল্লাহামের সুন্নার বিরোধী পথে চলবে সুন্নার বিপরীত কাজ করবে এবং এর কারণে তারা জাহান নামে যাওয়ার ব্যাপারে আসলাম বলে দিয়েছেন এই এরা এই গোষ্ঠী কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হিসেবে বিবেচিত হবে না যদি না তাদের মধ্যে কুফুরি এবং সিরকি পাওয়া যাবে এর মধ্যে প্রথম হচ্ছে যারা সুনার বিরোধী সমস্ত ফেরকাগুলো আছে ফেরকাগুলো তারা জাহান নামে যাবে তবে চিরস্থায়ী হবে না চিরস্থায়ী হবে শুধুমাত্র তাদের কুফুরি এবং নিফাকি এবং শিরকি থাকলে তখন চিরস্থায়ী হবে এর বাইরে অন্য অন্য সুন্না বিরোধী সৈয়দ বিরোধী চলার কারণে রসুল্লাহ আসলামের নিয়ম পদ্ধতি অনুসরণ না করার কারণে তারা জাহান নামে যাবে যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন সেখানে থাকবে আর আল্লাহ তালা ইচ্ছা করে তাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্য প্রথম হচ্ছে যারা ফেরকা বন্দি করে তারা সুন্না বিরোধী ফেরকাগুলো মরাবি আবনে সাফি মরাবি আবনে আবি সুফিয়ান রাজিউল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আমাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়ালেন তারপর তিনি খোদ ভাষণ দিলেন ভাষণ দিয়ে বললেন আলা ইন্না মান কবলা ইন্না মান কানা কাবলা কুমিনাহিল কিতাব ইফতারা কোয়ালা সিনতাইন সাবে ইনামিল্লা জেনে রাখো তোমাদের আগে যারা আহলে কিতাব ছিল তারা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে ওয়া ইন্নাহাদিল মিল্লা সাতাফতারিক আলা সালাত ইন এই উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে সিনতান ও সাবাউনাফিন্নার তাদের মধ্যে বাহাত্তর দল থাকবে জাহান্নামে ওয়া ওয়াহাতুন ফিল জান্না এক দল থাকবে জান্নাতে ওহিয়াল জামা আর সেটা হচ্ছে জামা সেটা হচ্ছে জামা অর্থাৎ আহলুসুনাল জামাত যেটার মধ্যে থাকবে সেটা ব্যতীত আর বাকি সবাই জাহান নামে যাবে এখানে দেখা গেছে যে কুলুহা ফিন্নার বলা হয়েছে অর্থাৎ সবগুলোই জাহান নামে যাওয়া বলা হয়েছে কিন্তু জাহান নামে চিরস্থায়ীভাবে থাকবে কথা কিন্তু বলা হয়নি এর অর্থ হচ্ছে এর মধ্যে যারা এরকম ভুল করবে অন্যায় করবে মৌলিকভাবে তাদের ইমান ছিল মৌলিবাদ শিরিক মুক্ত ছিল এরা কুফুরি করেনি নেফাকি করেনি বা মুনাফিক হিসাবে না ভুল করে অন্যায় করেছে ইস্তেহাদি ভুল করেছে এই জাতীয় লোকগুলো যদি জাহান নামে যায়ও তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে না বরং যে কোনো সময় আল্লাহ রহমতে তারা সেখান থেকে বের হয়ে আসবে এর তাহলে এই ফেরকাবন্দি জাহান নামে যাওয়ার একটা কারণ কিন্তু চিরস্থায়ী হওয়ার কারণ নয় এই জন্য যদি না তাদের কাছে শিরিক কুহুরি বা নেফাকি থাকে দ্বিতীয় ওই সমস্ত সম্প্রদায় যারা জাহান নামে যাবে বলে কোরআনে কারিমে আসছে ওই সময় যারা তাদের এলাকায় বা তাদের নিজস্ব যেখানে তারা বাসস্থান সেখানে কুফুরি হতে দেখছে কুফুরি কারণে দিন পালন করতে পারছে না তারপরেও তার সেখান থেকে হিজরত করেনি অর্থাৎ দিন পালন হচ্ছে তারা দুনিয়াকেই বেশি গুরুত্ব দিয়েছে দুনিয়াতে বসবাসকে বেশি গুরুত্ব দিয়েছে অনেকেই দেখা যায় বর্তমান তার উল্টোটাই অনেক দেখা যায় ভালো জায়গা থেকে তারা কুফুরি দেশ কাফের কুফুরি এবং কাফের দেশে হিজরত করে যায় সেখানে অথচ দিন পালন করতে পারে না তারপরে তারা সেখান থেকে হিজরত করে তারা ইসলাম যেখানে আছে সেখানে হিজরত করে যায় না অথচ এটাই হচ্ছে তাদের আজাবের একটি কারণ বলে কোরআন কারিম আল্লাহ ঘোষণা করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন ইন্দিন তাওফাউল হুসিম আলমি আনফুসিম নিশ্চয়ই যারা যাদেরকে মালাইকারা মৃত্যু দেয় জলমি আনফুসি আমত অবস্থায় তারা নিজেদের উপর জুলুম করছে কল ওফিমা কুন্তুম বলা হবে তোমরা কোথায় ছিলে কল কুন্না মুস্তাদ আরফিনা ফিলার তারা বলে যে আমরা দুনিয়ার বুকে নিগৃহীত ছিলাম কল আলাম তাকুন আবদুল্লাহ ওয়াসা তখন তারা বলবে তোমরা আল্লাহর দুনিয়া কি প্রশস্ত প্রশস্ত ছিল না বা তুহা জিরোফিয়া তাতে করে তোমার সেখানে হিজত করে যেতে পারতে বা উলায়িকা মা ওয়াহম জাহান্নাম ওয়াসা আত্মসিরা তাদের পরিণাম হবে জাহান্ন এবং সেটা কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল ইল্লাল মুস্তদ আফিনমিন রিজাল এবং নিসাবুলদান রাইসাতুন সাবিলা তবে নারী এবং নারী এবং দুর্বল পুরুষ এবং সাধারণ ছোট বাচ্চা এরা যারা পথ পায় না কোনো হিলা নেই যাদের পথ পায় না যারা বের হওয়ার কোনো রাস্তা নেই তাদের কথা আলাদা এরা ব্যতীত অন্যদের জন্য আল্লাহ তালা বলেছেন উলাইকামা জাহান্নাম ওয়াসাত তাদের পরিণাম হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং সেটা অত্যন্ত নিকৃষ্টতম সে প্রত্যাবর্তন স্থল তাহলে বোঝা গেল যে আল্লাহর দিন যেখানে প্রতিপালন করা যায় না সেখান থেকে হিজরত না করলে সেখানে অবস্থান করলে সেটা জাহান্নামে যাওয়ার একটি কারণ অনুরূপভাবে জাহান্নামে যারা যাবে তৃতীয় একটি গোষ্ঠী সেটা হচ্ছে যারা বিধিবিধানে জুলুম করে আল্লাহর বিধান প্রবর্তন করেন আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে শরীরের বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে এবং যারা ইনসাফের বিরোধী কাজ করে তারা জাহান্নাম যাবে বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন ইন মুরবির আদুল হেসান নিশ্চয় আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন ইনসাফ এবং আদলের আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন এবং তিনি আল্লাহ তিনি নির্দেশ এটাও দিচ্ছেন যাতে আল্লাহ তার বিধান সব জায়গায় প্রতিপালিত হয় সব জায়গায় তার বিধান বাস্তবায়িত হয় কিন্তু এর বিপরীতটা করলে কি হবে তিনি সেটাও বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমানাত ওইজা হাকাম তুম্বাইনা নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে করে আমানত তার পরি তার মালিকের কাছে পৌঁছে দেওয়া হয় আর যখন তোমরা বিচার করবে মানুষের মাঝে তখন যেন ইনসাফের সাথে তাদের মধ্যে বিচার কার্য পরিচালনা করো এর সাথে হাদিস সংশ্লিষ্টতা হাদিস সংশ্লিষ্ট হাদিস রয়েছে যেখানে বোরাইদা ইবিন রাজি থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল আল কোদাতু বিচারক তিন শ্রেণীর ওয়াহেদুন ফিল জান্না ও ইসলানি ফিন্নাহার এক শ্রেণী জান্নাতে যাবে দুই শ্রেণী জাহান্নামে যাবে ফাহমাল্লাদি ফিল জান্না ফারাজুল আরফ আল হক ও কাদাবিহি যারা জান্নাতে যাবে তারা হচ্ছে যারা হক জেনেছে এবং সেটা অনুসারে বিচার করেছে ওরাজুল আরফ আল হক ফাজারফ আল হকমে হকমে আর সেও জাহান্নামে যাবে যে ব্যক্তি সে জাহান্নামে যাবে যে ব্যক্তি হক জেনেছে কিন্তু জুলুম করেছে হকের বিপরীত কাজ করেছে ওরাজুল কাদা আলিন্যাস আল্লাহ জাহালিন ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি মানুষের জন্য মানুষের সাথে না জেনে মানুষের বিচার কার্য পরিচালনা করেছে ফাফিন্নার হাদিস এটা আসছে অর্থাৎ এক যারা হক জেনে হক অনুসারে বিচার করবে সে জানা যায় বাকি যারা হক না জেনে বিচার করবে অথবা হক জেনে জুলুম করবে তারা উভয়ে জাহান্নামি জাহান্নামে যাবে রসুল্লাহাম বলেছেন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য একটি কারণ হচ্ছে সরিয়া বিরোধী বিধিবিধান পরিচালনা করা সরিয়া বিরোধী বিধিবিধান অনুসারে মেনে নেওয়া সরিয়া বিরোধী বিধিবিধান না জেনে অথবা জেনে জুলুম করে বাস্তবায়ন করা জাহান্নামে যাওয়ার একটি কারণ চতুর্থ যে কারণে জাহান্নামে যাবে বলে হাদিস এসেছে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম উপরে মিথ্যাচার আল্লাহ রসুল মিথ্যাচার বিভিন্ন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহাম ইসলাম বলেছেন লা আলিয়া ফা ইন্নাহু মান কাদাব আলিয়া ইয়ালজুহনার তোমরা আমার উপরে মিথ্যাচার করো না কারণ আমার উপর যে মিথ্যাচার করবে সে জাহান নামে যাবে অন্য হাদিসে রসুল্লাহ আসলাম বলেছেন মান তাকাল তাকাউলা আলী মালাম আকুল যে যে ব্যক্তি আমি যা বলিনি এমন কথা বলবে ফলিয়তাবাউ হফিনার সেই জন্য জাহান নামে তার স্থান নির্ধারণ করে নেয় তার বসস্থান বাসস্থান নির্ধারণ করে নেয় তাহলে বোঝা গেল জাহান নামে যাওয়ার জন্য একটি কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলা বা মিথ্যা হাদিস রচনা করা বা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা বা যেটা জেনে না জেনে তারপর মিথ্যা চালিয়ে দেয়া এইগুলো জাহান নামে যাওয়ার একটা কারণ অন্য হাদিস রসুল্লাহ বলেছেন মান কাদাব আলী মোতামিদান মোতামিদান ফালি তাবাউ মাকাদাহু মিনান্নার যে ব্যক্তি আমার উপরে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে জাহান্নামে যেন তার বাসা তার বসার জায়গা নির্ধারণ করে নেয় অর্থাৎ জাহান্নামে তার স্থান নির্ধারণ করে নেয় অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্না কাদিবা ইন্না ইন্না কাদিবান আলিয়া কাদিবেন আলা আহাদিন আমার উপর মিথ্যা কথা বলা তোমাদের কারো মিথ্যা কথা বলার মতো এরকম নয় বরং আরও ভয়াবহ ফমান কাদাব আলিয়া মতো আমিদান ফলিতাবা মা কাদাহ মিনান্নার কেউ যদি আমার উপর মিথ্যাচার করার ইচ্ছা করে সেই জন্য জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয় তাহলে বোঝা গেল যে জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলামের উপরে মিথ্যা সার বা তার উপরে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা বা না জেনে তার উপরে হাদিস বলে চালিয়ে দেওয়া অনুরূপ পঞ্চম যে কারণে জাহান্নামে যাওয়ার কথা কোরআন এবং হাদিসে এসেছে সেটা হচ্ছে আল কিবির বা অহংকার এই জন্য রসুল্লাহ আসলাম হাদিস এসে তিনি বলেছেন ইয়াকুল্লাহ আজ্লা মহান রব্লা আলমিন বলেন সেটা হাদিসে কুৎসি হাদিসে কুৎসি বলেন আল কিবিরিয়া হৃদয়ী কিবরিয়া বা অহংকার হচ্ছে আমার চাদর ও আজমত আজমত ইজারি আর মহত্ব বা বড়ত্ব হচ্ছে আমার ভূষণ প্রমাণ না জানি ওয়াহেদা মিনহুমা যদি কেউ আমার এই দুটির কোনো একটি নিয়ে টানাটানি করে আদখাল তুহনার আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো অফি রেওয়ায়তিন আদাক তুহনার আমি তাকে জাহান্নামের অগ্নি অগ্নির স্বাদ আস্বাদন করাবো রওয়া মুসলিম ইবনু মাসুদ থেকে অনুরূপ এক হাদিসে আসছে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লাইয়াদ হুল জান্নাতা আহাদুল ফি কালবি মিসকাল মিন কিবির জাহার নামে থাকবে জাহার নামে থাকবে জান্নাতে যাবে না জান্নাতে প্রবেশ করার সুযোগ থাকবে না ওই ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে সামান্যতম কোনো অহংকার রয়েছে ফকাল রাজুলন তখন এক লোক বলল ইয়া রসুল্লাহ রাজুলা একজন লোক পছন্দ করে তার কাপড়টা যেন সুন্দর হয় না আলু হাসান তার জুতা যেন সুন্দর হয় সেটাকে অহংকার অন্তর্ভুক্ত কিনা রসুল্লাহ তখন বললেন ইন্নআল্লাহ জামিল জামাত নিশ্চয় আল্লাহ তালা সুন্দর তিনি সুন্দর পছন্দ করেন আল কিবরু হককে অগম ওগমতুন্নাস নিশ্চয়ই অহংকার হচ্ছে হক ঠেলে দেয়া হককে গ্রহণ না করা ওগমতুন্নাস মানুষকে মানুষকে মানুষ মানুষের প্রতি অবজ্ঞা পোষণ করা মানুষের প্রতি অবজ্ঞা দেখানো অবজ্ঞা দেখানো হচ্ছে সেটাই হচ্ছে কিবির এই যদি অহংকার বা কিবির যার থাকবে সে জাহান নামে যাবে বলে রসুল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন ষষ্ঠ যে কাজটির কারণে মানুষ জাহান নামে যাবে বলে হাদিসে এসেছে কোরআনে কারিমে এসেছে সেটা হচ্ছে বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে হত্যা করা আর না হক কাউকে হত্যা করা কোরআনে কারিম আল্লাহ তালা বলেন ওমাইয়া কতুল মুমিনা মুতামিদান فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما কেউ যদি কোনো ইমানদারকে ইচ্ছা করে হত্যা করে তার পরিণাম হবে জাহান্নাম সেখানে তো চিরস্থায়ীভাবে থাকবে ওয়াগাদিব গাদিব আল্লাহ আলহে আল্লাহ তার উপর প্রধান্বিত হবেন লানত তার প্রতি তার লানত বর্ষণ করবেন ওয়া আয়াদ আল আদাবান আদিমা তার জন্য কঠোর শাস্তি রেখেছেন এখানে খালেদান ফিহা এর অর্থ হচ্ছে যে তিনি চিরস্থায়ীভাবে থাকবে যদি না আল্লাহর বিপরীত চান যদি না বিপরীত চান অথবা ইমান হারা হয়ে গেলে চিরস্থায়ীভাবে থাকবে আর যদি ইমানদার হয় চিরস্থায়ী থাকবে না তবে সে নামে যাবে এই জন্য আল্লাহর দিনে তিনটি জিনিস ব্যতীত আর কোনো কারণে কাউকে হত্যা করার অনুমতি দেওয়া হয়নি একটি হচ্ছে যদি কেউ বিবাহিত বেবিচারী তার জন্য হত্যা হচ্ছে পাথর মেরে হত্যা করা সেটা হাদিস দ্বারা অনুমোদিত কোরআন হাদিস দ্বারা অনুমোদিত অনুরূপভাবে দ্বিতীয়টি হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে আল্লাহর দিন ছেড়ে অন্য কিছু অন্য দিন গ্রহণ করেছে তার মোরতাদের শাস্তি সেটাও হাদিদা প্রমাণিত তার হত্যা করার অনুমতি রয়েছে রাষ্ট্রের অনুরূপভাবে আরেকটি হচ্ছে যে কেউ অন্য কাউকে হত্যা করবে এর বিমি হত্যা করা এর বাইরে অন্য কাউকে হত্যা করা শরীর অনুমোদন করেনি এই জন্য তাদেরকে হত্যা করা যায় না হাদিসে সেটা সুস্পষ্টভাবে রয়েছে এই জন্য কেউ যদি হত্যা করে অন্যায় কাউকে হত্যা করলে তাহলে সে জাহান নামে যাবে বলে রসুল্লাহ সাল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ তালা কোরআন করিম সেটা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম নেক হাদিসে বলেছেন লাইফস হাতিমিন্দিনিহি মা আলম ইউসুফ দামান হারামান একজন ইমানদার সবসময় তার দিনের মধ্যে একটা ছাড়ের মধ্যে থাকে অর্থাৎ তার কোনো না কোনো বাঁচার সুযোগ থাকে মা আলম ইউসুফ দামান হারামান যতক্ষণ না সে হারাম কোনো রক্ত প্রবাহিত করবে অর্থাৎ বিনা কারণে কাউকে হত্যা করবে সে কারণে সে জান্নাতে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে যাবে সেখানে সে সেটার শাস্তি ভোগ করবে অন্য এক হাদিস এসে রসুল্লাহ সাল্লাম বলেছেন ইদা তাওয়াজাহাল মুসলিমান এবি সাইফে হিমা ফালকাতিল ওয়াল মকতুল ফিন্নার যখন দুজন মুসলিম তাদের তরবারে নিয়ে মুখোমুখি দাঁড়ায় তখন হত্যাকারী এবং হত্যাকৃত উভয় জাহান্নামে যাবে কলা ফকুল তু আউকিল ইয়া রসুল্লাহ তখন বর্ণাকারী বলেন আমি বললাম অথবা বলা হলো হে আল্লাহ রসুল হাজ আল কাতাল ফাম মকতুল এ তো হত্যাকারী বিষয় কিন্তু যা হত্যাকৃত তার অপরাধ কিসের তখন রসুল্লাহ সাল্লাম বললেন ইন্নু কানা হারিউসান আলা কাতলে সাহেবি কারণ সে তার সাথীকে হত্যা করার এই সাথীকে হত্যা করার প্রতি লালায়িত ছিল সে চাইছিল তার সাথে হত্যা করতে পারে নাই বোধ সেই জন্য সে সে পারেনি বলে এই জন্য সে বেঁচে গেছে কিন্তু সে তো হত্যা করার ইচ্ছা করেছিল এই জন্য সেও নামে যাবে এই জন্য কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন যে যদি কেউ যদি কেউ জানতে চায় যে কোন জায়গাতে কেন প্রথম দুনিয়ার বুকে কখন হত্যার শাস্তিটি প্রবর্তিত হয়েছিল হত্যার শাস্তিটা কি কত কঠিন ও ভয়াবহ তাহলে আয়টি যেন তেলাওয়াত করা হয় সেগুলো আছে ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্ক ইসকাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنا قال إنما يتقبل من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يديك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين এ আয়াত প্রমাণ করছে এ আয়াতগুলো প্রমাণ করছে যে যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জাহান নামে যাবে কোরআন আয়াতগুলো অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তালা বলছেন তার নবীকে যে আপনি তেলাবাত করুন তাদের উপরে আদমের দুই সন্তানের বিষয়টি যারা যারা দুজনেই আল্লাহর দরবারে কোরবানি পেশ করেছিল একজনের কোরবানি গ্রহণ করা হয়েছিল একজনের কোরবানি গ্রহণ করা হয়নি তখন যার কোরবানি গ্রহণ করা হয়নি সে বলছে যার কোরবানি গ্রহণ করা হয়েছে তাকে বললো যে আমি তোমাকে হত্যা করে ফেলবো তখন তখন ওই যে যার কোরবানি গ্রহণ করা হয়েছে সে বলল যে আমাকে হত্যা করার কি আছে আমার তো কবুল হয়েছে এই জন্য ইন্নামাই তাকাবাল্লাম মোত্তাকিন আল্লাহ শুধু মোত্তাকিদের থেকে কবুল করেন সুতরাং আমাকে তুমি কেন হত্যা করবে যদি তোমায় আমার দিকে হাত তোলো মারার জন্য আমি তোমার দিকে হাত পাড়াবো না আমি আল্লাহকে ভয় করি ইন্নি আখাফুল্লাহ রব্লা আলমিন তারপর কোরআনে করিম বলছেন আল্লাহ তালা ইন্নি উরিদ আন্তাবু ইসমি ও ইসমিকে ফতা করিম আলমিন তখন এই দ্বিতীয় যার কোরবানি কবুল হয়েছিল যাকে হত্যা করা হয়েছিল সে বলেছিল তখন তখনই বলেছিল যে আমি চাই তুমি আমাকে মারার কারণে আমার গুণা এবং তোমার গুণা নিয়ে যাহার নামে তুমি যাবে সেটা হচ্ছে আলমদের আলমদের প্রতিফল এর অর্থ হচ্ছে যারা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহার নাম যাবে অনুরূপভাবে অন্যায়ভাবে হত্যা করে জাহার নামে যাওয়ার পাশাপাশি আরও বেশ কিছু গুণা আছে যেগুলোর কারণে মানুষ জাহার নামে যাবে এর মধ্যে একটি হচ্ছে সুদ খাওয়া রসুল্লাহ এই সুদ খাওয়ার ফলে বিস্তারিত আলোচনা করেছেন কোরআন করিম আল্লাহ তালা যারা সুদ খাবে তাদেরকে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন ওয়ামান আদা খালেদুন যারা এই আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ আসার পরেও যারা সুদ খাবে আবার ফিরে আসবে সুদের দিকে সে হচ্ছে তারা হচ্ছে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে কোরআন করিম আল্লাহ তালা বলছেন ইয়া ইউলিন আমানু লাকুল রিবা আদাফা মুদাফাতান ওত্তাকুল্লাহ আল্লাহ তোর হামুন হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না এবং আল্লাহর তাকে অবলম্বন করে যাতে সফল যাতে তোমরা সফল কাম হতে পারো আর সেই আগুনকে ভয় করো যে আগুন কাফের জন্য প্রস্তুত রাখা হয়েছে অনুরূপভাবে রসুল্লাহম হাদিস এসে তিনি বলেছেন ইসলানিব সাবেল সাবাল মোবেকা তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো এর মধ্যে তিনি বললেন আর শিরকুবিল্লা আল্লাহ শিরিক আল্লাহর সাথে শরিক করা যেটা চিরস্থায়ী জাহান্নামের কারণ ওয়াসেহের জাদু জাদু শির্ক হিসেবে সেটাও চিরস্থায়ী জাহান্নামের কারণ ওয়াকাতলু নফসুল্লাহ হারামুল্লাহ বিল হক আর এমন নফসাকে হত্যা করা যে নফসাকে হত্যা করা হারাম ঘোষণা করেছেন অবৈধভাবে তাকে হত্যা করা সেটা সেটাও জাহান্নামে যাওয়ার কারণ ও আকলু রিবা এবং সুদ খাওয়া সেটাও জাহান্নামে যাওয়ার কারণ আকলু মাল ইয়তিম এবং ইয়তিমের সম্পদ বক্ষণ করা সেটাও জাহান্নামে যাওয়ার কারণ ওয়াত্তাওয়াল্লিয়া মজাহ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে বেড়ানো সেটাও জাহান্নামে যাওয়ার কারণ ওয়াকাসফুল মোহসেনাত আল গাফিলাত মিনাত অনুরূপভাবে ইমানদার নারী যে সমস্ত অত্যন্ত পবিত্র নারী যাদের কোনো যাদের কোনো চিন্তা যারা অন্যায় কিছু করেনি তাদেরকে অপবাদ দেয়া এটাও জাহান্নামে যাওয়ার কারণ অনুরূপ জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা কোরআন করিমি আল্লাহ তালা ব্যাপারে বলেছেন ইয়া ইউলিন আমুল্লাহ তাকুলু আমুয়ালাকুম বাইনাকুম বাতুল্লাহ আন্তাকুম ওয়াকান আলিকা আল্লাহ ইয়াসিরা এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলছেন যে হে ইমানদারগণ তোমরা বাতিলের সাথে মিশিয়ে তোমাদের হালাল সম্পদকে নষ্ট করো না এবং সেটাকে তোমরা খেয়ে ফেলো না হ্যাঁ, যদি তেজারা এবং সন্তুষ্টি চিত্তে না হতে আরেকজনের সম্পদ তোমাদের হালাল হতে পারে না এরপর আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি এটা করবে সে জাহান নামে যাবে সেখানে তাকে দগ্ধ করা হবে এটা আল্লাহর জন্য সহজ তাহলে বোঝা গেল যে অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করা সেটা জাহান্নে যাওয়ার কারণ জাহান্নামে যাওয়ার কারণ আমরা এই বিষয়ে আরো আরো কি কি কারণে মানুষ জাহান্নামে যায় সে বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো পর্ব ইনশাল্লাহ আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু